হারি আরে নিতে হবে প্রতিশোধ দিতে হবে কি জানো জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন দিন কায়েমের তরে শহীদ হতে দিন কায়েমের তরে শহীদ হতে করে সবে আমরণ পণ জানো জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জানো জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন শিশুদের হাজারি মদনে রাখি জল জুলুমের কষাঘাতে করে উতরল শিশুদের হাজারি মদনে রাখি জল জুলুমের কষাঘাতে করে উতরল দিকে দিকে জেলে দাও যুদ্ধের দাবানল চলো ছুটে জুলুমের ভাঙতে আগল দিকে দিকে যুদ্ধের দাবানল চলো ছুটে জুলুমের ভাঙতে আগল শিশুদের হাজারি মদনে রাখি জল জুলুমের কষাঘাতে করে উতরল দিকে দিকে দাও যুদ্ধের তোমাদের মাঝে কেউ নেই কি এমন তোমাদের মাঝে কেউ নেই কি এমন বুকে যার খালিদের কুন সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে দিন কায়েমের তরে শহীদ হতে দিন কায়েমের তরে শহীদ হতে তরে সবে আমরণ পান জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জালো জালো জালো সবে জিহাদি লাগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জিহাদের রাজপথে শহীদের শত দল মজলুমের আহ্বানে চল ছুটে চল জিহাদের রাজপথে শহীদের শত দল মজলুমের আহ্বানে চল ছুটে চল শহীদের লাশ ভাসে বাতাসেতে খায় দেন তাদের শোকে হলো ধারা টলমল শহীদের লাশ ভাসে তোমাদের মাঝে কেউ নেই কি এমন তোমাদের মাঝে কেউ নেই কি এমন দেহে যার তারিখের খুন জানো জাল জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জানো জালো জালো সাদে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন দিন কায়েমের তরে শহীদ হতে দিন কায়েমের তরে শহীদ হতে কর সবে আমন্ত্রণ কেন জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জালো জালো জালো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জানো জালো জালো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন জানো জানো জানো সবে জিহাদি আগুন নিতে হবে প্রতিশোধ দিতে হবে খুন